আজি বিজন ঘরে নিশিথ ছোড়াতে আসবে যদি শূন্য হাতে আমি তাইতে কি ভয় মনে জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি জন ঘরে জন থাক না চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে এখন সময় হলো দুদিক দিয়ে নেবে আমায় জানি জানি মন্দ জানি তোমার আছে তো হাত খানি আজি বিজন ঘরে আধা ঠাকুর দিকে দিকে আকাশ করা হয় না সুর তোমার পরশ লাগুক আমার হৃদয় ভরা জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলে ভুলে জীবন দোলা দুলে দুলে আপ ছিলে ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে বন্ধু জানি তোমার আছে তো হাত কানি আজি বিজন ঘরে